আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন সাদ ইবনু মুয়াজ রদিল্লাহ তালাহ উমরা আদায় করার জন্য গেলেন এবং সাফওয়ানের পিতা উমাইয়াহ ইবনু খালাফ এর বাড়িতে তিনি অতিথি হলেন উমাইয়াও সিরিয়া গমনকালে মদিনায় সাদ রদিল্লাহ তালাহ এর বাড়িতে অবস্থান করত উমাইয়া সাদ রদিল্লাহ তাল্লাহ্নকে বলল অপেক্ষা করুন যখন দুপুর হবে এবং যখন চলাফেরা কমে যাবে তখন আপনি গিয়ে তাফ করে নেবেন সাদ রদিল্লাহ তালাহু তাফ করছিলেন এমতাবস্থায় আবু জাহল এসে হাজির হলো সাদ রাদিল্লাহ তাল্লাহ্নকে দেখে জিজ্ঞেস করল এ ব্যক্তি কে যে কাবার তাওয়াফ করছে সাদ রাদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি সাদ আবু জাহল বলল তুমি নির্বিঘ্নে কাবার তাওয়াফ করছো অথচ তোমরাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার সাথীদেরকে আশ্রয় দিয়েছ সাদ রাদিল্লাহ তাল্লাহ্ন বললেন হ্যাঁ এভাবে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলো তখন উমাইয়া সাদ রাদিল্লাহ তাল্লাহ্নকে বলল আবুল হাকামের সঙ্গে উচ্চৈস্বরে কথা বলো না কারণ সে মক্কাবাসীদের নেতা অতপর সাদ রাদিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহর কসম তুমি যদি আমাকে বায়তুল্লাহ তাওয়াফ করতে বাধা প্রদান করো তবে আমিও তোমার সিরিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্যের রাস্তা বন্ধ করে দেব উমাইয়া সাদ রাদিল্লাহ তাল্লাহ্নকে তখন বলতে লাগলো তোমার শহর উঁচু করো না এবং সে তাকে বিরত করতে চেষ্টা করতে লাগলো তখন সাদ রাদিল্লাহ তাল্লাহ্ন ক্রধান্বিত হয়ে বললেন আমাকে ছেড়ে দাও আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি তারা তোমাকে হত্যা করবে উমাইয়া বলল আমাকেই তিনি বললেন হাঁ উমাইয়া বলল আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কখনও মিথ্যা কথা বলেন না অতপর উমাইয়া তার স্ত্রীর নিকট ফিরে এসে বলল তুমি কি জানো আমার ইয়াসরিবি ভাই আমাকে কি বলেছে স্ত্রী জিজ্ঞেস করল কি বলেছে উমাইয়া বলল সে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছে যে তারা আমাকে হত্যা করবে তার স্ত্রী বলল আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মিথ্যা বলেন না যখন মক্কার মুশ্রিকরা বদরের উদ্দেশ্যে রওনা হলো এবং আহ্বানকারী আহ্বান জানালো তখন উমাইয়ার স্ত্রী তাকে স্মরণ করিয়ে দিল তোমার ইয়াসরিবি ভাই তোমাকে যে কথা বলেছিল সে কথা তোমার মনে নেই তখন উমাইয়া না যাওয়ারই সিদ্ধান্ত নিল আবু জাহল তাকে বলল তুমি এই অঞ্চলের একজন শীর্ষস্থানীয় নেতা আমাদের সঙ্গে দু একদিনের পথ চলো উমাইয়া তাদের সঙ্গে চলল আল্লাহ তালার ইচ্ছায় সে নিহত হলো